وتسليما كثيرا اما بعد فقد قال الشيخ اللهم صالح الفوزان حفظه الله تعالى القيامة الكبرى وما يجري فيها يقول الشيخ الإسلام بن تيمية رحمه الله تعالى إلى أن تقوم القيامة الكبرى فتعاد الأرواح إلى الأجساد وتقوم القيامة التي أخبر الله بها في كتابه وعلى لسان رسوله صلى الله عليه وسلم وأجمع عليها المسلمون فيقوم الناس من قبورهم لرب العالمين حفاة عراة غرلا আল্লাহ রাবুল আলমিনা যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ এই দিন দুনিয়ার পরে আমাদের মৌতের পরের জীবন রেখেছেন সেটা একটা জীবন আবার মানুষ নিজ নিজ কবর থেকে যেখানে যার দাফন হয়েছে বা যেখানে যার স্থান হয়েছে মতের পরে সেখান থেকে কেয়ামতের উদ্দেশ্যে দণ্ডায়মান হবে এই তিনটি জগৎ মানুষের সামনে তিনটি জগৎ একটি হচ্ছে দুনিয়া দারুল দারুদ দুনিয়া কর্মজগৎ আর একটি হচ্ছে দারুল বারজাখ বারজাখি জগৎ যেটা মতের পর থেকে শুরু করে কিয়ামতে আসা পর্যন্ত বিচার দিবসে হাজির হওয়া পর্যন্ত এটা বারজাখি জগৎ আর তৃতীয় জগৎ হচ্ছে আল আখিরা এই মানুষের সামনে তিনটি জগৎ রয়েছে প্রথম জগতে আমরা এখন আছি যেটাকে দুনিয়া বলা হয় মানে নিকটবর্তী তিনটার মধ্যে সবচেয়ে নিকটবর্তী বা সবচেয়ে নিকৃষ্ট দুনিয়া মানে নিকটবর্তী দুনিয়া মানে নিকৃষ্ট এর পূর্বে গত সপ্তাহে আলোচনা হয়েছে কবরের জীবন সম্পর্কে অর্থাৎ দ্বিতীয় জীবন যেটা বারজাখি জীবন মহত্বের সময় থেকে শুরু করে একেবারে কবরের শেষ সময় সে সম্পর্কে শেখুল ইসলাম তাইমা রাহেমহল্লা বলছেন তার কথাই যে কবরে মানুষ সওয়াল জবাবের পরে সেখানে সৎ লোকদের জন্য ইম্মা না ইমুন ওয়া ইম্মা আজাবুন হয় তাদের জন্য নিয়ামত রয়েছে আল্লাহর যারা নিয়ামত আল্লাহর অনুগ্রহ ভোগ করবে সুখ শান্তি ভোগ করবে তার বারজাকি জীবনেও সুখ শান্তি আছে ভালো মানুষদের জন্য মমিন সৎকর্মশীল মুতাকিনদের জন্য ওয়া ইম্মা আজাবন অথবা আজাব সেখানে রয়েছে কাফের মুশরেক মুনাফিক এবং তাদের অনসারী পাপিষ্ট গোনাকার মুসলিম সমাজের তাদের জন্য তারপরেই বলছেন এলা আন আল কেয়ামাতুল কুবরাহ কতদিন পর্যন্ত এই নিয়ামত আর আজাব হয় নিয়ামত আর না হয় আজাব এটা বড় কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শেখুল ইসলাম ইবিন তাইম রাহমহল্লা বলছেন আল্লাহ শেখ সরুল ফৌজান আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলছেন আল কেয়ামতুল কুবরা ওয়ামা ইয়াজরি ফিহা বড় কেয়ামত আর যা কিছু সেখানে ঘটবে এ বড় কেয়ামতে যা কিছু ঘটবে বলছেন যে এলা আন্তা কুমাল কেয়ামাতুল কবুরা ওই কবরের জীবনে মানুষকে মৃত্যুর পরে থাকতে হবে যেখানে রুহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে সৎকর্মশীলদের রুহ হচ্ছে ইল্লিনে ইন্নাল আবরা লাফি ইল্লিন ওয়াইনাল হুজারা লাফি সিজ্জিন কতদিন পর্যন্ত এই নিয়ামত অথবা আজাব যতদিন পর্যন্ত বড় কেয়ামত প্রতিষ্ঠিত হয়নি এলা আন্তাকুমাল কেয়ামতুল কোবরাহ যখন বড় কেয়ামত কায়েম হয়ে যাবে যে দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে আর সিংগায় ফুক দেওয়া হবে তখন কি হবে বলছেন শেখুল ইসলাম ফাতু আদুল আরওয়াহ ইরাল আজসান তখন রুহগুলিকে আত্মাগুলিকে দেহে ফিরিয়ে দেওয়া হবে যত আত্মা রয়েছে আত্মার জগৎ এসে এগুলি সম্পর্ক হয়ে যাবে কিসের সাথে দেহের সাথে তার মানে তখন আল্লাহ রব দেহের গঠন দেবেন সরে গলে যাওয়ার পর নিশ্চিন্ন হওয়ার পরে কথা কোমল কেয়ামত আর সেই দিন তখন কেয়ামত কায়েম হবে আখবর আল্লাহ বিহাফি কিতাবিহি যে কেয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তার মহাগ্রন্থ আল কোরআন কিতাবে ও আল্লাহ ইসানে রসুলহি সাল্লাম এবং তার রসুল সাল্লাহ সাল্লামের জবান মারফুতু জানিয়েছেন তার মানে হাদিসেও রয়েছে সন্নাতেও রয়েছে কেয়ামতের কথা কোরআনে কেরিম দ্বারাও প্রমাণিত আর রসুরামের হাদিস দ্বারাও প্রমাণিত দ্বিতীয় দলিল আর তৃতীয় দলিল হচ্ছে ইজমা ঐক্যমত সমস্ত মুসলিম উম্মার ওলামারা একমত বা ওলামাদের এজমা ঐক্যমত রয়েছে যে কেয়ামত হবে ও আজমা আলিহাল আলিহাল মুসলিমুন ও আজমা আলিহাল মুসলিমুন সমস্ত মুসলিমদের মানে মুসলিম ওলামাদের মুসলিম যদি মুনাফিক হয় তাহলে তো মুসলিম না মুসলিম যদি নামে মাত্র মুসলিম হয় যে আমি কেমন সম্পর্কে কিছু জানি না তাহলে এটা হ্যাঁ কথা বলতে পারবেন না যে কি করে এজমা হইল না এই এজমার ক্ষেত্রে প্রত্যেক এক একটা মুসলিমের মত পোষণ করা আর মত জানা জরুরি নাই এবং মতের যোগ্যতম ব্যক্তিদের ঐক্যমত হচ্ছে এজমা যোগ্যতম ব্যক্তিদের ঐক্যমত হচ্ছে এজমা আর তারা হচ্ছেন অলমাই কেরাম তারা হচ্ছেন অলমাই কেরাম যারা কোরআন সন্ন্যার আলেম যে কোন মশলাকের হোক মশলাক মজাহের যদি ইখতলাফও থাকে কিন্তু কেমতের বিষয়ে ইখতলাফ নেই হানাফি সাফি মালিক হাম্বলি আহলাদিস এমনকি যারা শেখ বিদাত করছে মজাহের নামে হানাফি মজাহের নামে সুফিবাদের মাধ্যমে পীর করছে তারপরে কবর মাজার পূজা করছে বেরেলেবি তারাও কি হ্যাঁ বিশ্বাসী এই ক্ষেত্রে একমত ও আজমা আলী হাল মুসলিমন আর সমস্ত মুসলিমদের এজমা মত রয়েছে যে কেয়ামত হবে তাহলে কেয়ামতের দৈল হচ্ছে কোরআন করিম আর কেয়ামতের দৈল হচ্ছে রসুরামের হাদিস এবং কেয়ামতের দৈল হচ্ছে এজমা ঐক্যমত এজমাও ইসলামের উৎস তবে এমন এজমার দাবি করলে সেটা মিথ্যা সাব্যস্ত হবে যে এজমা কোরআন সন্না বিপরীত বা কোরআন সন্না দ্বারা সেটা প্রমাণিত নয় বিশেষ করে কোরআন সন্না বিরোধী যদি হয় জি হ্যাঁ যেমন মজাবধারীরা মনে করে মোকাল্লিদরা যে চার মজাবের এক মজাব মানতে হবে এটা এজমা হয়ে গেছে মিথ্যা কথা এজমার দাবি হচ্ছে মিথ্যা এরকম কোন এজমা কখনো হয়ও নেই আর তারপরে ইজমা কখন হবে চারশো বছর পরে সাড়ে তিনশো চারশো বছর পর্যন্ত মজাহের নাম থাকলো না তারপরে ইজমা হয়ে গেল হ্যাঁ স্বর্ণ যুগে সাহাবাই কেরামদের যুগে মজাব থাকলো না ইন্দুর যুগে মজাব থাকলো না তাবা তাবে যুগে মজাব থাকলো না আবু হানিফা শাহি মালিক আহমদের বাপদাদার যুগে থাকলো না হ্যাঁ এমনকি আবু হানিফা শাহি মালিক আহমদ চার এমাম আর তার আবার অন্ধ অনুকরণ থেকে নিষেধ করেছেন আমাদের কথা অন্ধ হয়ে মানিও না আমাদের কথা যদি দেখো যে বিপরীত হয়ে যাচ্ছে হাদিসের দলিলের তাহলে ছড়ে ফেলে দিও তাহলে সব মজাব সম্পর্কে যে এজমার দাবিদার তারা হয় জাহেল আর না হলে তারা হচ্ছে গুমরাহ জাহেলুন আও দলুন হয় জানে না অবুজ বেচারারা আর না হলে জেনে শুনে যদি এসব কথা বলে তাহলে তারা হচ্ছে দলুন মদিল্লুন গুমরাহ এবং গুমরাহকারী বলছেন কেয়ামতের ওপর এজমা রয়েছে ফয়াকুমিন কবুরহিম রব্বিল আলমী সেই দিন মানব জাতি নিজ নিজ কবর থেকে উঠবে দাঁড়াবে লিরবিল আলমিন বিশ্বজাহানের মালিকের সামনে রবের সামনে কি অবস্থায় উঠবে হফাতান খালি পায়ে হফাতুন শব্দটি হাফিউনের বহু বচন অর্থাৎ পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না কোন জুতা স্যান্ডেল ব্যবস্থা থাকবে না কি আমির কি গরিব জি ওরা তান আরিয়নের বহু বচন বস্ত্রহীন হই কারো কাছে কোনো বস্ত্র থাকবে না এক ইঞ্চি কাপড়ের ব্যবস্থা থাকবে না গরলান এবং খাতনাবিহীন হয়ে খাতনাবিহীন হয়ে গরলান জি মানুষের মুসলিমদের খাতনা হচ্ছে খাতনা কিন্তু সেই দিন কোন খাতনা থাকবে না যেমন ভাবে আল্লাহ পয়দা করেছেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সেই রকম ভাবে কিয়ামতের দিনে উঠবে ওই রকম অবস্থা আর ওই রকম অবস্থায় রব্বুল আলমের সামনে হাজির হবে এই ছিল ইবনে তাইমা রাহমাহুল্লাহ কথা বলছেন শেখ সালুল ফৌজান হাফজাহুল্লাহ তালা এই কথাগুলির ব্যাখ্যাতে কিছু কথা আর অতিরিক্ত বলি মোটামুটি অনেক কথা তার মধ্যে বলা হয়েছে বলছেন যে শেখুল ইসলাম তাইম রাহমাহুল্লাহ এই আলোচনাতে বলতে চেয়েছেন যে পরকালে কি হবে পরকালে কি হবে আর এই পরকাল শুরু হয় কোনখান থেকে হ্যাঁ মৃত্যুর পর থেকে ওটা তাহলে বল কেয়ামতকে দুই ভাগ ভাগ করতে হবে কেয়ামতের সুগরা আর কেয়ামতের কুবরা বলবেন এই কথাগুলি তখন বলতে পারেন যে মতের সাথে সাথে পরকাল এটা এইভাবে ব্যাখ্যা করলে কিন্তু যখন তিন জগৎ বলবো তখন এখন আখেরাত শুরু হয়নি আখেরাত মানে তো পরকাল আখেরাত তাহলে শুরু হয়নি কি শুরু হয়েছে বরজাখি জীবন মতের সাথে সাথে কি শুরু হয়েছে বরজাখি জীবন এমন একটা জীবন বরজাখ মানে হচ্ছে প্রাচীর বরজাখ মানে আর এমন একটা জগৎ যেই জগৎটা দুনিয়া এবং আখেরাত জান্নাত জাহান্নাম ওর মাঝখানে প্রাচীরের মতো জি প্রাচীরের মতো আড় দুনিয়াও না সেটা আবার জান্নাত বা জাহান্নামও না এর মাঝামাঝি একটা জগৎ যে জগৎটার নাম হচ্ছে দারুল বারজাহ বলছেন যে সত্যিকার যে আখেরাত সেটা কোবরা যেটা বড় কেয়ামতের সাথে শুরু হবে বড় কেয়ামতের সাথে শুরু হবে তারপর বলছেন ফাইন্না দূরা সালাস কারণ মানুষের জগৎ হচ্ছে তিনটে জগৎ হচ্ছে তিনটি দারুদ্দুনিয়া একজন দুনিয়াবি জগৎ পার্থিব জগৎ ওদারুল বারজাখ আরেকটা হচ্ছে বারজাখি জগৎ মাঝামাঝি এটা ওদারুল আখের আরেকটা হচ্ছে পারলৌকিক জগৎ প্রত্যেকটি জগতের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে আহকাম রয়েছে কখন কি ঘটবে দুনিয়ার হুকুম হাকাম দুনিয়ার বিধান হচ্ছে যে এটা আমাদের কর্মজগৎ এখানে আমাদের উপর অনেক কাজ ফরজ আছে অজেব আছে কিছু সন্ন্যত আছে কিছু হারাম নাজেজ আছে কিছু অপছন্দনীয় আছে আর অনেক কিছু জায়জ আছে আমাদের জন্য কিন্তু সেগুলো পালন করে যেতে আমাদেরকে কর্ম করতে হবে এখানে আর বরজাখী জগতের বেশ কিছু বিষয় রয়েছে তার সাথে সংশ্লিষ্ট সেখানে সেগুলি ঘটবে আর তখন কর্মজগৎ নাই মানুষের মতের সাথে তা আদামিন কাতানহ আমালু কাজকর্ম বন্ধ হয়ে গেছে দুনিয়ার কাজকর্ম যেমন বন্ধ হয়েছে তেমন আপনার নেকি করা বন্ধ হয়ে গেছে গুনা করা বন্ধ হয়ে গেছে তবে দুনিয়াতে যদি কিছু নেকি গুনাহার কোন রাস্তা খুলে যান তাহলে খোলা আছে বলছেন যে এই তিনটি জগতের প্রত্যেকটির সাথে সংশ্লিষ্ট কিছু হুকুম হাকাম বিষয় রয়েছে ওয়াহাওয়াদ তাজরিফিহার বেশ কিছু অবস্থা রয়েছে যে অবস্থার সম্মুখীন হবে এই জগৎগুলিত দুনিয়াতে সুখ দুঃখের সম্মুখীন হবেন কখনো অনেক পয়সার মালিক কখনো কিছুই নেই হ্যাঁ কখনো হাসি কখনো কান্না হ্যাঁ কখনো খুশি কখনো শোক জি হ্যাঁ কখনো দুঃখ কখনো কষ্ট দেখছেন না জি কখনো উত্থান কখনো পতন ঠিক তাই বলছেন যে এই তিনটি জগতে প্রত্যেকটি জগতে বেশ কিছু বিষয় রয়েছে বা বেশ কিছু অবস্থা রয়েছে যেগুলি ঘটবে ওকাত্তাকাল্লামা শেখ আলামা এখন ফিদারিল বারজাখ বারজাখি জগতে কি হবে এ সম্পর্কে আলোচনা হয়েছে গত সপ্তাহে যেটা মানে কবরের জগৎ খুব সংক্ষেপে হয়েছে কবরের জগৎ সম্পর্কে অনেক বিস্তারিত বিষয় রয়েছে যা নবী করিম সাল্লাহ হাদিস রয়েছে তবে সংক্ষেপে যে বিষয়গুলি হবে সেগুলো বলা হয়েছে যে হয় সেটা নিয়ামত আর না হলে সেটা হচ্ছে আজাব নিয়ামত আর না হলে আজাব জি এখন আজকের আলোচনা সম্পর্কে বলছেন ওয়াহনা আখাজাম আলামা কোন ফিদ্দারিল আখেরা এখানে এখন ইবিন তাইমা রহমা আলোচনা শুরু করেছেন ওই বিষয় সম্পর্কে কি বিষয় যেটা শেষ জগতে আখেরাতের জগতে কেয়ামতে কুবরা বড় কেয়ামতের পরে ঘটবে কেয়ামত হচ্ছে দুই রকম আল কেয়ামত ও কেয়ামাতান কেয়ামত হচ্ছে দুই রকম কেয়ামাতন সুগরা ছোট কেয়ামত ওয়াহিয়াল মত সেটা মরণ মরণ মানে ছোট কেয়ামত এখন শুরু হবে না ছোট কিয়ামতটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন হবে একসাথে হবে না বুঝছেন না বুঝছেন না যেদিন যে মরলো সেদিন ওর কিয়ামত শুরু হইলো আপনারা বেঁচে আছেন কিয়ামত শুরু হয়নি কিন্তু আপনার সামনে একটা লোক মারা গেল ওর কিয়ামত আজকে থেকে শুরু হয়ে গেল ঠিক না তো বলছেন যে ছোট কিয়ামত যে আছে তাকুম করলে ইনসানিন প্রত্যেক মানুষের ওপর কায়েম হবে ফি খাস তার তা ব্যক্তিগত জীবনে মিন খরুজ রুহি কখন থেকে যখন থেকে তার আত্মা বেরিয়ে গেল শরীর থেকে ওয়ান কেতা আর তার দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে গেল এটা হচ্ছে ছোট কিয়ামত বড় কিয়ামত ওয়াহাজি তাকুম আলান্নাসে জামিয়ান সমস্ত মানুষ জগতের ওপর একসাথে শুরু হবে বড় কিয়ামত সকলের জন্য একসাথে শুরু হবে সেটা কখন আখজাতান ওয়াহেদা একেবারে একেবারে একসাথে এক মিনিট এদিক ওদিক না কারো অসম্মিয়াত কেয়ামা কেয়ামতকে কেয়ামত কেন বলা হয় বড় কেয়ামত আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর ছোট কেয়ামত মত এটাও আল্লাহর সামনে হাজির এটাও আল্লাহর সামনে হাজির কারণ আল্লাহ রবুল্লা আলমিন এখন বদলা দেওয়া শুরু করবেন কবরের জীবন আছে ছোট কেয়ামত এটা বড় কেয়ামতে বড় কেয়ামত কেয়ামত কারণ সমস্ত মানুষ আল্লাহর সামনে সেদিন দণ্ডাইমান হবে স্মরণ করো সেই দিনকে যেই দিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে রব্বুল আলমিনের সামনে তারপরে বলছেন যে রুহ ফিরিয়ে দেওয়া হবে দেহের দিকে কখন রুহ ফিরিয়ে দেওয়া হবে দেহে যখন ইসরাফিল আলহ সালাম ফেরিস্তা সিঙ্গাই ফুক দেবেন সিঙ্গাই ফুক সম্পর্কে কোরআন কেরিমের কয়েক জায়গায় আয়াত রয়েছে তার মধ্যে Uh, তখন মানুষ নিজ নিজ কবর থেকে আজদাস মানে কবুর কবর থেকে এলা রব্বাহিমিয়ান সেলুন উঠে রবের দিকে ছুটবে সেলুন মানে দৌড় দিবে কালু এই সময় বলবে ইয়া ওয়াইলানা হাই সর্বনাশ মাম্বা আসান আমি মার খাবে আমাদের এই শয়ন স্থান থেকে বা শয়ন স্থল থেকে শোয়ার জায়গা মারকাত শোয়ার জায়গা ঘুমের স্থান নিদ্রার স্থল থেকে কে আমাদেরকে জাগাল কে উঠালো আমাদেরকে এই ছিল সুরিয়া সিনের আয়াত নম্বর একান্ন বাহান্ন সুরে জুমারে আল্লাহ বলেছেন জি অনুফে খাফিস সুরে ফাসাই কামান মামান হিল আর্দ ইল্লা মানশা আল্লাহ সেখানে দুই বার সিংহায় ফুক দেওয়ার কথা বলা হয়েছে প্রথমবার সিংহায় ফুক দেওয়াতে কি হবে মানুষ বেহুশ হয়ে মারা যাবে সুর সেই সময় বেহুশ হয়ে যাবে আকাশ এবং জমিনে যে কেউ আছে ইল্লা আল্লাহ তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন যদি আল্লাহ কারো সম্পর্কে চান সেটা ভিন্ন যাকে আল্লাহ রাখতে চাইবেন হতে পারে মালাইকা জি হ্যাঁ সুমানুফেকাফি ওখরা তারপরে দ্বিতীয়বার ফোক দেওয়া হবে আহম তখন হঠাৎ করে সকলে দণ্ডায়মান হয়ে তাকাবে যে কোথায় যেতে হবে হুকুম হবে এখন হাজির হও রুহ রুহের বহু বচন হচ্ছে আরওয়াহ রুহ কাকে বলা হয় যদি আপনাকে বলা হয় কি বলবেন হম বলেন তো দেখি নিজের বিবেক রু কাকে বলে আত্মা কাকে বলে রুটাকে আত্মা বলে হ্যাঁ, হ্যাঁ। টাকাকে রিয়াল বলে <laughs> ঠিক হ্যাঁ আল্লাহর আদেশ এটা কোরআন করিমের কথা ঠিক কিন্তু রুহ কি কাজ করে রু যদি শরীরে থাকে তো মানুষ বেঁচে থাকে রুহ এমন এক বস্তুকে বলা হয় যার দ্বারা মানুষ জীবিত থাকে মা ইয়াহিয়া বেহিল ইনসানু যার দ্বারা মানুষ জীবিত থাকে এবং অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী যেসবের প্রাণ রয়েছে বা আত্মা রয়েছে ওগাই রহমিন জবাতিল আর ওয়াহ কিন্তু রুহের ধরনটা কি আছে ওয়ালা ইয়ালাম হাকিকা তাহা ইল্লাল্লাহ রুহের আসল মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না কেমন ভাবে আছে শরীরে আছে তো কোথায় আছে এত শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলির হ্যাঁ মেডিকেল সায়েন্স ওয়ালাদের কি খোঁজ খবর আছে যে হার্ট আছে এখানে কিডনি আছে এখানে তো কলিজা আছে এখানে তুই আছে এখানে সে আছে এখানে হ্যাঁ এটা এই কাজ করে এটা এই কাজ করে এটা এই কাজ করে কিন্তু রুজি কোথায় আছে আর কিভাবে আছে কেউ বলতে পারবে না তাই বলছেন আল্লাহ ছাড়া তার আসল হাকিকত সম্পর্কে মর্ম সম্পর্কে কেউ জান না মহান আল্লাহ ইরশাদ করেছে সুরাই বনি ইসরায়েল আয়াত পঁচাশিতে ওয়াস আলু না কানি রুহ হে নবি তোমাকে লোকেরা জিজ্ঞেস করে আত্মা সম্পর্কে রুহ সম্পর্কে পলি রুহ মিন আমরে রব্বি নবী তুমি বলে দাও মানুষকে যে রুটা হচ্ছে আমার প্রতিপালকের একটি নির্দেশ আল্লাহ নির্দেশ দিলে চলে আসে তখন মানুষ প্রাণ পায় হ্যাঁ যখন মায়ের পেটে একশো দিন হয় তখন রুহের হুকুম হয় তারপরে বাচ্চা আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে মায়ের পেটে দেখেন হরকত করে আর যখন আল্লাহর হুকুম হয় তখন বেরিয়ে চলে যায় সবাই বসে আছেন কিছুই টের পেলেন না যে কোনখান দিয়ে রুটা বেরিয়ে চলে গেল কিছু বুঝতে পারছেন না এর বেশি তোমরা বুঝবে না মা উতি তুমিনাল এলমে ইল্লা কালিল্লা তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে তারপরে ইবিনা যে কথাগুলি বলেছে সেটা হচ্ছে যে কেয়ামত যে হবে বড় কেয়ামত যা সম্পর্কে কোরআন কেনে বলা হয়েছে রসুল্লাহ বলা হয়েছে মুসলিমদের এজমা রয়েছে এটা বলে কেয়ামতের বা পুনরুত্থানের দলিল বর্ণনা করতে চাইছেন তিনটি ছাড়াও কেয়ামতের দলিল হচ্ছে সুস্থ মস্তিষ্ক ভিত্তিক যুক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের যুক্তি যুক্তিও আকল প্রমাণ করে এটা একটা দলিল যে কেয়ামত হওয়াটা যুক্তিসঙ্গত কেয়ামত হওয়াটা যুক্তিসঙ্গত এই কথাটি জানুন কিভাবে বলছেন ওয়াল আকলো ওয়াল ফিতরাত সালিমাথু বিবেক জ্ঞান এবং সুস্থ প্রকৃতি সুস্থ প্রকৃতি এই জন্য বলা হয়েছে মানুষের প্রকৃতি দুই রকম আসল তো প্রকৃতি হচ্ছে যে মানুষ সুস্থ যখন মানুষ পয়দা হয় সুস্থ প্রকৃতি নিয়ে পয়দা হয় কল্লো মৌলুদ্দিন ইউলাদ আল ফিতরা কিন্তু ধীরে ধীরে পারিপার্শ্বিক অবস্থার জন্য কি হয়ে যায় প্রকৃতি রুগ্ন হয়ে যায় রুগ্ন হয়ে যায় যে যেমন পরিবেশ পায় ওই রকম হয়ে যায় এই জন্য ইহুদির সন্তান ইহুদি হয়ে যায় আর মুশ্রিকের সন্তান মুশ্রিক হয় বেদাতির সন্তান বেদাতি হয় জি হ্যাঁ আসল হচ্ছে তহিদ এবং সন্ধ্যা তো সুস্থ প্রকৃতি এখন নাস্তিকের প্রকৃতি আল্লাহ রাবুল আলমিন কোরআন খেরে বলেছেন কেমন সম্পর্কে আর দলিল রয়েছে কোরআন খেরিমে জি হ্যাঁ যেগুলি এখন বিস্তারিত বলবো না আর কেয়ামতের বিভিন্ন স্তরগুলি বলা হবে তখন কিছু কিছু দলিল আছে যুক্তির কথা বলছিলাম জি হ্যাঁ যুক্তি হচ্ছে এই যে মানুষকে আল্লাহ রাবুল আলমিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি মানুষকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি কোরআন করিমের কথা বলা আছে আফা হাজদেব আন্নামা খালাক আবাসা তোমরা কি মনে করেছি যে তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি হ্যাঁ উদ্দেশ্যবিহীন ফালতু খেলাধুলা নাকি খেলাধুলা নাই পৃথিবী তাদেরকে নির্দেশ দেওয়া হবে না তাদেরকে কোনো বাধা নিষেধ দেওয়া হবে না তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে না যে যা করলো পারলো চলে গেল যেমন ভাবে চললো কিচ্ছু হবে না এটা যুক্তিসঙ্গত কথা হলো হ্যাঁ কেউ অনেক ভালো কাজ করলো কেউ চরম অন্যায় কাজ করলো যে ভালো কাজ করলো সেও দুনিয়া থেকে মারা গেল যে মন্দ কাজে সারা জীবনটাকে ডুবিয়ে রাখলো সেও দুনিয়া থেকে চলে গেল আর কারও কিছু হলো না চলে গেল গেল যে যেমন গেছে গেছে এটা কোনো সুবিচার হইল আল্লাহ সৃষ্টিকর্তা এইরকম কাজ করবেন যেটা হেকমতের খেলাফ না হইতে পারে না আর এটা কি হইতে পারে যে একজন ভালো আর একজন মন্দ সমান হ্যাঁ একজন মুসলিম আর একজন অপরাধী সমান হইতে পারে না কারণ অনেক ভালো মানুষ আছে যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে বা চলে গেছে যারা একটিও ফল পায়নি তার ভালো কাজের আবার অনেক অপরাধী আছে অপরাধী অপরাধের শেষ নেই দুনিয়া থেকে আরামসে ভোগ বিলাস করে চলে গেছে একটাও ধাক্কা খায়নি শাস্তি পায়নি এইরকম ভাবে আল্লাহ ছেড়ে দেবে এমন একটা জগৎ হবে না যেখানে যেই ব্যক্তি ভালো করে গেছে সে তার পূর্ণ মাত্রায় উত্তম প্রতিদান পাবে বদলা পাবে আর যে খারাপ করে গেছে অপরাধ করে তার শাস্তি হবে এটা যদি না হয় তাহলে তো অবিচার হয়ে গেল এটা হচ্ছে যুক্তি তা বলছেন ফালাবুদ্দা আন্না হোনা কাদারান সুতরাং আবশ্যক যে এমন একটা জগৎ হইতে হবে যেখানে প্রত্যেককে উচিত বদলা দেওয়া হবে যে যা বদলার হ্যাঁ, হকদার কেমতকে কেউ যদি অস্বীকার করে সবকিছু মানে শুধু পরকালকে মানে না পুনরুত্থানকে মানে না মুসলিম হ্যাঁ মুসলিম নয় তাই বলছেন ফজান যে কেউ যদি পুনরুত্থানকে অবিশ্বাস করে যে মরার পরে উঠানো হবে এটা আমি বিশ্বাস করি না বা এটা আমি সন্দিহান তাহলে সে হ্যাঁ কাফির বলছেন কাফারু কাফেরদের ধারণা যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না তারা পুনরুত্থিত হবে না তাদের পুনরুত্থান হবে না তাদেরকে উঠানো হবে না বা আসমানে উঠানো তারপরে কেয়ামতের দিন হবে কি আচ্ছা কেয়ামতে তো পৌঁছিল মানুষ কেয়ামতে হবে কি বলছেন শেখ সালে ফজান হাফাজাহ তালা মা ইয়াজরিফি অমেল কেয়ামা কেয়ামতে যা ঘটবে ইমিনে তাইম রাহমহল্লার কথাগুলি আগে আমরা তর্জমা করে শুনে নিই আর তারপরে অতিরিক্ত কিছু কথা বলার প্রয়োজন হলে তখন বলবো বলছেন ওয়াতাদু মেন হোমুস শামসু কেয়ামতের মাঠে মানব জাতি যে উপস্থিত হবে আল্লাহর সামনে তখন সূর্য অতি নিকটবর্তী হবে অত্যন্ত নিকটবর্তী হবে কত দূরে হবে হাদিসে রয়েছে মিলুন আও মিলাইন এক মাইল বা দু মাইল যদি মিল মানে মাইল হয় মিলের দুটো অর্থ মিল মানে একটা মাইল আমরা বাংলাতে বা ইংলিশে মাইল বলি সেটাকে আরবিতে মিল বলা হয় জি এটা একটা অর্থ আর আর একটা অর্থ হচ্ছে যেটা প্রাচীন যুগের অর্থক কারণ আগের যুগে মাইল ফাইল ছিল না কিন্তু ওই মিল মানে যে দ্বিতীয় অর্থটা ওটা ছিল সেটা হচ্ছে যে সুরমাদানি সুরমা প্রাচীন যুগ থেকে ব্যবহার করতো মানুষ দানি দেখেছেন হ্যাঁ ওর মধ্যে যে লাকড়িটা থাকে যেটা দিয়ে সুরমা উঠানো হয় ওটাকে সুরমা দানি বলে খড়িটা খড়িটা এটাকে মিল বলা হয় এটা কি বলা হয় মিল তাহলে এক মিল মানে একটা খড়ি সমান সুরমা উঠারা এতটা অথবা এর দ্বিগুণ এতটা ঠিক না এত দূর হবে মানে এত কাছে হবে কি সূর্য সুলহান এটা একটা এই হাদিসের ব্যাখ্যা আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে এক মাইল বা দু মাইল থেকে এক মাইল দু মাইল হলেও আজকের পৃথিবীতে এক মাইল দু মাইল না যদি হাজার কয়েক হাজার মাইল দূরে থাকে তবু পৃথিবীর সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে সূর্যের তাপে তো বলছেন যে সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে ওয়াইউল জে মহমুল আর আর তাদের ঘাম তাদের ঠোঁট পর্যন্ত পৌঁছিবে লেজাম মানে লাগাম যেমন লাগাম লাগানো হয় পশুর ঘোড়ার লাগাম হ্যাঁ বা জীবজন্তুর লাগাম লাগানো হয় ওই রকমের লাগাম লাগার মতো অবস্থা হবে কি দিয়ে ঘাম দিয়ে মানে ঘামে হাবুডুবো করবে লোকেরা সকলে নাই কিন্তু অধিকাংশ মানুষ ফাতুন সাবুল মাওয়াজি আর সেই সময় দাঁড়ি পাল্লা কায়েম করা হবে ফাতুজানু বেহা আমালুল এবাদ আর সেই দাঁড়ি পাল্লায় বান্দাদের আমল ভালো মন্দ নেকি গুণা ওজন করা হবে মাপা হবে কোরআনে কেরিমে এই ওজন সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে আয়াত রয়েছে সুরায় আরাফে আয়াত রয়েছে সুরায় আম্বিয়াতে আয়াত রয়েছে সুরায় মোমেনুনে আয়াত রয়েছে সুরাতুল কারিয়াতে সুরা খালে তো মুখস্থ আছে তাই না দে একটি জায়গা থেকে আয়াত আমি পড়ি এখানে সুরে আম্বিয়াতে মহান আল্লাহ ইসাদ করেছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্তালিয়াউমিল কিয়ামাহ আয়াত নম্বর 47 সুবিচারের দাঁড়ি পাল্লা আমি কায়েম করব কিয়ামতের দিনে আল্লাহ বলছেন কিসের দাঁড়ি পাল্লা সুবিচার করার জন্য দাঁড়ি আল্লাহ রাব্বুল যদি তার অসীম জ্ঞানের ভিত্তিতে আল্লাহ তো সব জানছেন যে কে কি করেছি তা দিয়ে যদি বিচার করে দিতেন আর জান্নাতিকে জান্নাতি দিয়ে জাহান জাহান্নামি তো এরা বুঝতে পারত না যে আমাদের এইরকমটা হইল কেন এই তাদের আমলগুলি লেখা আছে আর তাদের সামনে তা দেখানো হবে আর ওজনও করা হবে যাতে করে তারা স্পষ্ট বুঝতে পারে যে সব ঠিক আছে সব ঠিক আছে আমি চোখের সামনে দেখলাম এবং নিজে সাক্ষী বলা হবে বলো এগুলোর মধ্যে অস্বীকার করার থাকলে অস্বীকার করো সব অঙ্গীকার করবে হ্যাঁ আল্লাহ সব হয়েছে আমাদের দ্বারা এগুলো সব করেছি আমরা আল্লাহ বলছেন যে অন্নদাউল মাওয়াজিন আল কিসালিয়াউমিল কেয়ামা কেয়ামতের দিনে সুবিচারের নাড়ি পাল্লা আমি কায়েম করব ইনসাফ করার জন্য ফালাতুদুল্লাহ নাসুন সাইয়া সেদিন কার ওপর কোন রকমের হ্যাঁ, কিঞ্চিত পরিমাণ জুলম করা হবে না ওয়াইন কানামিস কাল হাব্বাত খারদাল যদি সরিষা পরিমাণও কোন আমল থাকে কোন নেকি বা গোনা থাকে না বিহা সেটাও নিয়ে এসে হাজির করব তার সামনে এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ বলছেন সুরাম আয়াতগুলি ইবিন তাইম রাহমাল্লাহ উল্লেখ করেছে একশো দুই এবং একশো তিন নম্বর আয়াত শোনাই বলছেন তিনি ফামান সাকুলাত মামাজিনহু যার হ্যাঁ নেকির ওজন ভারী হবে ফাউলাই কাহমল মুফলে হন যাদের নেকির ওজন ভারী হবে তারাই হবে সফল কাম অমান খাফাত আর যাদের নেকির ওজন এখানে নেকির ওজন কথা বলা হচ্ছে হালকা হয়ে যাবে মানে গুণাবাড়ি হয়ে যাবে তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে ফি জাহান্নামা খালেদুন এবং জাহান্নামে চিরকাল থাকবে চিরকাল থাকবে যদি ইমান ইসলাম ভঙ্গ করে যায় এমন পাপ করে যাতে ইসলাম ইমান ভঙ্গ হয়েছে অথবা ইসলামের মধ্যে আসেইনি যারা কাফের হয়ে সারা জীবন থেকে গেছে অথবা জাতিতে মুসলিম থাকলেও ইসলাম নষ্ট করে চলে গেছে যেমন বড় শির করে বড় কুফরি করে মারা গেছে মুসলিম সমাজের নাস্তিকরা মোনাফিকরা তার মুসলিম সমাজের যারা বড় শিরকারী কবরে মাজারে সিজদা করেছে অথবা সেহের জাদু নটনা নিজে করেছে বা করিয়েছে জ্যোতিষী এইসব কাজকর্ম জ্যোতিষীদের কাজকর্ম করেছে ইত্যাদি ইমান ইসলাম ভঙ্গকারী যেসব বিষয়গুলি রয়েছে এখানে আপনাদের মনে রাখতে হবে চিরকাল থাকবে আর যারা মুসলিম কিন্তু গুনাগার তারা চিরকাল জাহান নামে থাকবে না চিরকাল মানে তাদের বলবো দীর্ঘকাল কি দীর্ঘকাল জাহান নামে থাকবে অনেক মুসলিম হবে যারা তাদের পাপের কারণে সুদ ঘুষ বেমানি আত্মসাত রোজা ছেড়েছে আরো কত কি পাপ করেছে কবিরা গনা করেছে সুতরাং দীর্ঘকাল জাহান নামে থাকবে অতুন সারুদ দাওয়াবিন দিওয়ান মানে হচ্ছে আমল নামা ওর বহু বচন দাওয়াবিন সেই সময় কি করা হবে আমল নামাকে উন্মুক্ত করা হবে খুলে দেওয়া হবে সামনে দেখা হবে তোমার দেখো নবাবিন কি বলছে ওয়াহিয়া সাহা এফুল আমাল আমল নামা কর্মলিপি কিছু মানুষ আছে যারা ডান হাতে তাদের আমল নামা গ্রহণ করবে আখেজন কিতাব হবে শেমালি আর কিছু মানুষ আছে যারা বাম হাতে অথবা পেছন দিক থেকে হয় বাম হাতে আর না হলে পেছন দিক থেকে আবার কেউ কেউ বলেছেন যে বাম হাতেও পাবে আর পেছন দিক থেকে পেছন দিক থেকে এটা অপমান করা সম্মানিত ব্যক্তিকে আপনি পেছন থেকে কোনো জিনিস দেবেন না পেছন থেকে দেওয়া তো দূরের কথা আমার পেছন থেকে ডাকিও না বড় মানুষকে পেছন থেকে ডাকটা আপনি বেয়াদবি অনুভব করবেন করবেন না আপনার বাপকে বলতে পারবেন শোনেন পেছন দিক থেকে বলবেন না দৌড় দিয়ে গিয়ে সামনে কথা বলবেন যে কোনো বড় মানুষ চিন্তা করেন তাহলে এটা হচ্ছে লাঞ্ছিত অপদস্থ করার দৃশ্য তাদের বাম হাতে অথবা পেছন থেকে তারা কি করবে তাদের আমল নামা গ্রহণ করবে কামা কালা সুবাহ তারা যেমন মহান আল্লাহ ইসাদ করে সুরাবন ইসরায়েল আয়াত নম্বর তেরো চোদ্দতে রয়েছে ওকুল্লা ইনসান আলজামনাহ প্রত্যেক মানুষের লাগিয়ে দেব তাদের গর্দনে তাদের আমল মানে তাদের আমল তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে তাদের আমল তাদের সাথে লেগে যাবে কিতাবা এবং তাদের জন্য কিয়ামতের দিনে এমন একটি লিপি আমি বের করে নিয়ে আসবো ইয়াল কাহু মানসুরা যা উন্মুক্ত হ্যাঁ, দেখবে যার যার সম্মুখীন হবে খোলা অবস্থায় এই না যে বই বন্ধ আছে কি আছে না আছে তো বুঝলোই না ধরাই দিল শুধু না খুলে খুলে দেখানো হবে একরা কিতাবাকে এবং আল্লাহ বলবেন যে তোমার আমল নামা তুমি পড়ো কাফা আলাইকা হাসিবা তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তুমি তোমার হিসাব করো আল্লাহ বলবেন আমি হিসাব করে দেব না আর অন্য কোন অ্যাকাউন্টেন্ট লাগবে না আজকাল বিভিন্ন কোম্পানিতে কি লাগে অ্যাকাউন্টেন্ট হিসাব করে তারপরে আবার সরকার পক্ষ থেকে বা ওপর থেকে হিসাবের জন্য চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাব হয় ওইসব হিসাব টিসাব না কেউ কারো হিসাব নিয়ে না অডিট হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে না নিজের হিসাব নিজেই করো তুমি যে তোমার এই হিসাবে তুমি জান্নাত যাবে না জাহান নাম যাবে হিসাব করো তুমি কাফা বেনাসে কালিয়া আলী হাসিবা আর সমস্ত সৃষ্টি জগতের আল্লাহ হিসাব নেবেন ওয়াইয়াখলু বিআবদিহিল মোমেন মোমেন বান্দাকে আল্লাহ নির্জনে ডাকবেন মানুষের সামনে অপদস্থ করবেন না মমিন মানে বিশ্বাসী যার আল্লাহ বিশ্বাসী বিশ্বাস আছে যার পরকালে বিশ্বাস আছে যে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী যার আল্লাহ বিশ্বাসী আছে যে আল্লাহ মাহবুদ এবাদত করবে না নামাজ পড়বে না বেনামাজি বিশ্বাসী নাকি বেনামাজি বিশ্বাসী যারা বলে যে বেনামাজি বিশ্বাসী ও বুঝে না জাহেল বেনামাজি যদি বিশ্বাসী হইল তো কিসে বিশ্বাসী আল্লাহ পরকালেই তো বিশ্বাসী বলবেন ছয়টার মধ্যে দুটা তো প্রথম তাই না এই দুটোর মধ্যে পরকালের কথা বলি এক তো আল্লাহ মাহবুদ যার এবাদত হইতে হবে আর মুসলিম জীবনে প্রথম এবাদতই হচ্ছে ওহিদের পরে পাঁচক তো নামাজ নামাজ ঠিক পাঁচক তো পড়ে না বলছেন বিশ্বাসী কেমন বিশ্বাসী বল দুই নম্বর কথা আখেরাতে বিশ্বাসী আখেরাতে অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে তার মধ্যে প্রথম জিজ্ঞাসা কি সম্পর্ক হবে হ্যাঁ পাঁচ অক্ট নামাজ সম্পর্কে হবে পাঁচ অক্ট নামাজ পড়ে না বলছে বিশ্বাসী কিসের বিশ্বাসী ও সুতরাং এই যে আজকাল একটা ধারণা পয়দা হয়ে গেছে যে আরে আমি নামাজ না পড়লে কি হবে আমি আল্লাহ পরকাল বিশ্বাসী ও বুঝে না হয় জাহেল মূর্খ আর না হলে সে হচ্ছে পথভ্রষ্ট বুঝে তারপরে মিথ্যা মৃত্যু সে সে হয় মিথ্যুক বুঝার পরে মিথ্যা কথা বলছে আমি বিশ্বাসী নয় কিন্তু বিশ্বাসী বলছে আর না হলে সে জাহেল যে বিশ্বাসী মানে বুঝে না জি হ্যাঁ অসম্ভব কথা যে বিশ্বাসী আর বিশ্বাস অনুযায়ী কাজ নেই প্রথমটাই নেই আল্লাহ রবুল্লাহ মমিন বান্দাদের সাথে নির্জনে কথা বলবেন তার গোনাগুলির ওই মমিন বান্দার গোনাগুলির অঙ্গীকার নেবেন একা একা ডেকে বলবেন যে তোমার আমল নামা অন্যরা যাতে করে জানতে না পারে আর অপদস্ত লাঞ্ছিত না হয় হাসরের মাঠে সেজন্য মমিন মান্দা করবেন এ গুণাগুলি তুমি করেছ এটা করেছ এটা করেছো সব স্বীকার করতে হবে উপায় তো নেই হ্যাঁ ওখানে তো যেই ব্যক্তি মিথ্যা বলবে যে না আমি করিনি ওর বিরুদ্ধে আলিয়া মনাখতেম আলা আফাহিম অতকাল্লে দিহিম অতাসাদম আর জন্য মুখে তালা আর হাতে কথা বলবে আর পায়ে সাক্ষী দিতে লাগবে সুতরাং দেবে যে উপায় নেই এর আগে হয়ে গেছে চোখের সামনে দেখেছে মেলা লোকের এরকম হয়েছে মমিনকে যখন একা একা স্বীকার করাবে সব স্বীকার করে নেবে কামা ওসিফা জালিকা ফিল কিতাব ও সন্না যা কোরআন এবং সন্ন্যায় বর্ণনা করা হয়েছে ও আম্মাল কুফার তাহলে মোমেনদের হিসাবটা এইরকম হাদিসে রয়েছে যখন মোমেন বান্দার এরকম একটা একটা করে যখন নির্জনে জিজ্ঞাসা শুরু করবে তখন মমিন বলবে মনে মনে যে আল্লাহ আর বাঁচব না আর বাঁচবো না মানে আর তো জান্নাত যেতে পারবো না জাহান নাম তো যেতেই হবে উপায় নেই এত ভয়ে ভীত হবে সেই সময় আল্লাহ তো অন্তর্জামী আল্লাহ বলবেন যে তুমি খুব ভয় পেয়ে গেছো তুমি মনে করছো যে জাহান্ন যেতে হবে দেখো দুনিয়ায় কিন্তু তোমাকে অপদস্ত করিনি তোমার দোষগুলি লুকিয়ে রেখেছিলাম অনেক দোষ ত্রুটি আছে আপনার আমার যেগুলি আল্লাহ ঢেকে রেখেছেন আপনি আর আপনার রব জানছেন কেউ জানে না দুনিয়াতে যখন তোমাকে লাঞ্ছিত অবদস্ত করিনি আজকেও তোমাকে লাঞ্ছিত অবদস্ত করব না সুতরাং তুমি স্বীকার করেছ কাজগুলি ভালো করনি তোমাকে দুনিয়াতে যখন মান রেখেছিলাম এখনো তোমার মানিজ্যতে রেখে দিলাম যাও তোমাকে মাফ করে দিলাম ইমান শর্ত রয়েছে ইমান যে ইমান সন্দেহের ঊর্ধ্বে যে ইমানে না থাকবে কুফুরি না থাকবে মুনাফেকি না থাকবে শির্ক না থাকবে সেই ইমানে কোন রকমের সংশয় সন্দেহ নড়বড়া দুর্বল ইমান এই যে আজকাল প্রচলিত ইমান আর মমিন বোঝা হচ্ছে এই ইমান নয় সত্যিকার অর্থে ইমান দৃঢ় বিশ্বাস অন্তর থেকে দৃঢ় বিশ্বাস সত্যি বিশ্বাস আছে যে বিশ্বাস মাঝে মাঝেই আপনাকে সতর্ক সাবধান করছে আপনি নিজেকে তিরস্কার করছেন একটু পাপ পেয়ে গেল আপনি নিজেকে ধিক্ষার দিচ্ছেন আর খুব খারাপ লাগছে আর তারপরে সংশোধন হচ্ছে এগুলো হচ্ছে আসলে ইমান যে আমার দ্বারা কেন এই ভুলগুলো হয়ে যাচ্ছে আর যেন না হয় ইমান মানে এই নয় যে আজকাল দেশাচার ইমান জি না ইমান নয় মোটেই কুফারদের ক্ষেত্রে কাফেরদের কি হবে ও আম্মাল কুফার ও ফালায়ু হাসাবোনা মহাসাবাতামান তুজান হাসানাত ওয়াসাইয়াতহু মমিনদের নেকি আর গোনার মাফ হবে কারণ দেখা যাচ্ছে যে নেকি বেশি হচ্ছে না গোনা বেশি হচ্ছে কিন্তু কাফেরদের নেকি কোথায় কারণ নেকি নেকি হওয়ার জন্য আখেরাতে নেকি কাজে আসার জন্য ইমান শর্ত ইমানই নেই যদি কিছু ভালো কাজ করেই থাকে পণ্যের কাজ করে থাকে দুনিয়ায় দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছেন যা তুই খুব ভালো কাজ করেছিস জনকল্যাণমূলক কাজ করেছিস আর তুই মানুষের উপকার করেছিস আর মানুষের সাথে সদ্ব্যবহার করেছিস দুনিয়াতে তোকে নেতৃত্ব দিয়েছি দুনিয়াতে তোকে ধন সম্পদ দিয়েছি দুনিয়াতে তোকে সুস্থতা দিয়েছি দুনিয়াতে তোকে নিরাপত্তা দিয়েছি দুনিয়াকে তাকে তোকে ধনজন দিয়েছি জনবল দিয়েছি মেলা কিছু দিয়ে দিয়েছি যা দুনিয়ায় দিয়ে বিদায় আখেরা তো কিছুই নেই সুতরাং ওদের তো আর নেকি আর গোনা দাঁড়ি পাল্লাতে মাপা হবে না তবে একটা হিসাব হবে সেটা বলছেন বলছেন ফালাইহাসাবনা মহাসাবাত মান্তুজান হাসানাত হাসাইয়া তু ওদের মতো হিসাব হবে না কাফেরদের যাদের নেকি আর গোনহার ওজন করে হিসাব হবে কেন ফাইনাল্লাহ হাসানাত আল্লাহ তাদের কোনো নেকি নেই আখেরাতে নেকি নেই আখেরাতে আল্লাহ বলছেন যে তাদের নেকিগুলি কি হয়ে যাবে আমাল কাসার মরিচিকার মতো মরিচিকা যেমন পানি হয় না চিকচিক করা বালি ঠিক তেমনই তাদের নেকিগুলি আখেরে তো ওরা ভাববে যে আমাদের জন্য কোন কল্যাণ আছে কিছু নেই নগদ নগদ দুনিয়াতে পেয়ে গেছে তবে কাফেরদের মধ্যে তো বিভিন্ন স্তর আছে কুফুরি একজন দীর্ঘ সময় কুফুরি করেছে একজন লোক কুফুরির সাথে সাথে অনেক পাপ করেছে আরো খুন করেছে জেনা করেছে পাপ করেছে মদ খেয়েছে বহু পাপ করে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে আর একজন সিম্পল কাফের তো তাদের তো আজাবে কম বেশি হবে তবে সবাই চিরকাল থাকবে আর আজাব তাদের অন্যান্য পাপ আর কুফরি এবং শির্ক এবং আল্লাদ্রোহিতাই তাদের স্তরটা কোনখানে ছিল ওই হিসাবে তাদের শাস্তিগুলি হবে কারণ আল্লাহ কাফের সবাই কিন্তু ইসলামের ওইরকম কট্টর দুশ্মন না অনেকে আছে কুফুর অবস্থায় চলে গেছে কিন্তু ইসলামের কঠোর দুশ্মন ছিল না অনেকে আছে আবুল আবু জালা ফেরার মতো কঠোর দুশ্মন একটা সাধারণ কাফের যে ইসলামের আল্লাহর দিনের হ্যাঁ, বা আল্লাহর চরম শত্রু ছিল না কিন্তু সে মানেনি আর একটা লোক চরম শত্রুতা করেছে দুজনের শাস্তি একরকম অবশ্যই হবে না জি বলছেন ওয়ালা কিন্তু আদ্য আমাল তবে তাদের কাজকর্মগুলি পাপগুলিকে গণনা করা হবে ফাতুহসা সেগুলিকে সবগুলিকে হ্যাঁ, হ্যাঁ, সবগুলির সংখ্যা নির্ণয় করা হবে কতটা তাদের বা কত পরিমাণ হচ্ছে আর সেগুলি তাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদেরকে ওয়াকে হাল করানো হবে যে এগুলি তোমাদের পাপ এই যে তুমি কুফরি করেছ খুন করেছ ব্যবিচার করেছ মদ খেয়েছ সুদ খেয়েছ ঘুষ খেয়েছ আ ইসলাম মুসলিমদের বিরুদ্ধে এই রকম শত্রুতা করেছ তুমি মুসলিম নিধন করেছ ইত্যাদি ইত্যাদি এসবগুলি তাদেরকে জানিয়ে দেওয়া হবে বেহা এবং সেগুলির স্বীকার উক্তি তাদের কাছ থেকে নেওয়া হবে এগুলো স্বীকার করছো না অস্বীকার করছো সব স্বীকার করতে হবে সোজা আঙ্গুলে স্বীকার না করবে আল্লাহ রব্বুল আলমিন অন্যভাবে যেমনটা বললাম জঙ্গ প্রতঙ্গ সাক্ষী আর যেখানে যে স্থানগুলিতে পাপগুলি অপরাধগুলি করেছে সেই জায়গাগুলির সাক্ষী এই সমস্ত সাক্ষীর মাধ্যমে সোজা হয়ে সব স্বীকার করবে জি এই ছিল কেয়ামতে যা কিছু ঘটবে সে সম্পর্কে সংক্ষেপে ইবরাহিম তাইমিয়া রাহেমাহুল্লার কথা এখন শেখ সালে ফৌজান হাফেজাহুল্লাহ তালা এ সম্পর্কে অতিরিক্ত যে কথাগুলি বলেছেন আপনাদেরকে শোনাই বলছেন শেখ হাফিজ তালা যে শেখ এই যে আলোচনাটি আমার হলো বা সংক্ষেপে তর্জমা করে এতে কিয়ামতের দিনে যেসব কিছু ঘটবে তার কিছু অবস্থা বর্ণনা করেছেন যা বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে কোরআনে করিমে এবং সন্নাই রসুল উল্লাহামের হাদিসে সংক্ষেপে এই জন্য বলা হইল যে কেমতের দিনে যা কিছু ঘটবে বিস্তারিত এটা মানুষের বিবেক দিয়ে জানা সম্ভব না আর সবকিছু কোরআন সন্নাতে অত বিস্তারিত বর্ণনাও করা নেই তবে সংক্ষেপে মোটামুটি বিষয়গুলি বর্ণনা করেছে আর কিয়ামতের বিষয়গুলি মানুষ বিবেক দিয়ে বুঝতে পারবে না যে কিয়ামতে এই শাস্তি হবে কি করে বুঝবেন এটা আকলের কাজ নয় বিবেকের কাজ নয় এগুলি একমাত্র জানতে হবে সহি দলিলের মাধ্যমে সেটা কোরআনে করিমের হোক অথবা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের হোক কারণ নবী সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি ইন হওয়া ইল্লা ওয়াহিয়ন ইউহা ওয়াহি ছাড়া সূর্য যে নিকটবর্তী হবে এই বিষয়টি সহি মুসলিমের হাদিস রয়েছে মেকদাদ বিন আসাদ রাজি আল্লাহ তালাতে বর্ণিত বলছেন তো রসুল আল্লাহাম ইয়াকুল রসুল রসুল বলেছেন এদা কান ইয়ামাল কেয়ামতে কেয়ামতের দিন যখন হবে উদনিয়াতি শামসু মিনাল এবাদে সূর্যকে বান্দার অত্যন্ত নিকটে করে দেওয়া হবে হাত্তা তাকুন কাদরা মিলিন আও মিলাইন এক মাইল বা দু মাইল বা এক হ্যাঁ, একটা সমাদানের কাঠি অথবা দুই সুরমাদানের কাঠি পরিমাণ হবে আর সেই সময় মানুষ হ্যাঁ, নিজ নিজ ঘামে বা বিচার দিবসের ঘামে হাবুডুবু করবে যে বিষয়গুলি জানলাম তার মধ্যে একটি হচ্ছে দাঁড়িপাল্লা কায়েম হওয়া কেমন দিনে কি কায়েম হবে মিজান দাঁড়িপাল্লা কায়েম হবে এই মিজান দাঁড়িপাল্লা কায়েম হওয়াটা সত্যিকার অর্থে না রূপক অর্থে আহলে সতল জামাতের কাছে এটা হচ্ছে সত্যিকার অর্থে যেমন দাড়ি পাল্লা কায়েম হয় এবং সেই দাঁড়ি পাল্লায় জি দাঁড়ি থাকবে আর দুটো পাল্লা থাকবে জি এর উপরও আহলে সতল জামাতের কি রয়েছে এজমা রয়েছে যেমন আমরা এইরকম করে একটা আপনার কি থাকে দাঁড়ি দড়ি এরকম করে আর দুদিকে দুটো কি থাকে পাল্লা থাকে ঠিক ওই রকমই থাকবে মতাজেলা যে বেদাতি ফিরকা এই দলটি এই দাঁড়ি পাল্লার ওজনকে অস্বীকার করেছে তা বলছে এটা রূপক অর্থে বলা হয়েছে এটা আসল অর্থে বলা হয়নি এরা বলছে আন্নাল মোরাদাবিল ওয়াজনে ওয়াল মিজান আল আদলু এই ওজন করা হবে আর মিজান দাঁড়ি পাল্লা হবে এর মানে হচ্ছে সুবিচার হবে এগুলো কিচ্ছু থাকবে না আল্লাহ ওজনও করবেন না আর সেখানে দাঁড়ি পাল্লাও থাকবে না কি হবে হ্যাঁ সুবিচার রূপক অর্থে যেমন রূপক অর্থে আমরা কখনো কখনো কথা বলি ওজন করে কথা বলবেন বলি কি বলি না এই উদাহরণ দিয়ে বুঝে আপনাদেরকে আপনি ওজন করে কথা বলতে জানেন না কি বললেন কথা কি ওজন করে বলেন নাকি মানে কতটা বলা চলবে কতটা বলা চলবে না কোনটা বলা চলবে কোনখানে কোনটা কোনখানে বলা চলবে না এইটা হচ্ছে ওজন করে বলা তাই না তো এই গুমরারা মোতাজেলারা এক যুগে খুব এরা শক্তিশালী হয়েছিল কারণ শাসক গোষ্ঠীকে ফেভারে পেয়েছিল ইমাম আহমদ রহমদুল্লাহর যুগে ওই যুগটা ছিল আব্বাসি অনেক খলিফায় গুমরাহের শিকার হয়েছিল মোতাজেল বিদাতি আলেমদের তো তারা বলতো যে ঠিক ওই রকম আল্লাহ রব্বানের কোন ওজন টোজন করবেন না তবে আল্লাহ যে সুবিচার করবেন ওইটা কি বলা হয়েছে ওজন করা আর দাঁড়ি পাল্লা কায়ম করা বলা হয়েছে বলছেন শেখ সালে ফজান হাজ তাবিল এদের যে অপব্যাখ্যা দাঁড়ি পাল্লা এটা হচ্ছে ফাসেদ মানে এটা হচ্ছে ভুল মুখালিফন লিন নসুস ওয়া ইজমাই সালাফিল ওম্মা যেটা দলিল বিরোধী এবং এই উম্মতের সালাফে সাহাবাই কেরাম তাবা আইম্মা কেরাম আবু হানিফা শাহি মালিক আহমদ আর কেরাম জামিয়ান তাদের ইজমার খেলাফ সকলে একমত যে সেখানে সত্যিকার ওজন হবে আর মিজানও হবে মানে দাঁড়িপাল্লা হবে আচ্ছা ওজনটা হবে কোন জিনিসটা এটা একটা প্রশ্ন কি ওজন করা হবে হ্যাঁ? নেকি আর গোনার ওজন হবে না যেই খাতাগুলিতে নেকি আর গোনা লিখা আছে আমল নামা সেগুলির ওজন হবে না যেই মানুষের ওজন হবে হ্যাঁ। হ্যাঁ। ব্যাস কালাম ওয়াহেদ হ্যাঁ কালাম ওয়াহেদ বোঝেন তো এক বাক্যে আপনারা বলছেন কিন্তু আমি যে তিনটি বললাম ওলামাদের এই তিনটি উক্তি আছে এই জন্য না পড়ে শুধু আপনি মনে করি একটা জানলা বলি এটাই ঠিক বাকি সব অলামাদের তিনটি উক্তি আছে ওজনটা হবে কি আর প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছে একবারে ভিত্তিহীন না প্রত্যেকে দলিল পেশ করেছে প্রত্যেকে নিজের নিজের মতের সমর্থনে সাপোর্টে দলিল পেশ করেছে প্রথম মত কি বললাম যে নাসুল আমাল নামাজ নামাজের একটা যে নেকি আছে নেকিরই ওজন হবে হ্যাঁ মিথ্যা কথা বলার যে গুনা পাপ এই পাপের একটা ওজন আছে সে ওজনটা হবে এই ওজনটা একসময় অস্বীকার করেছে বিজ্ঞান মানুষ জানতো না বিজ্ঞানের জ্ঞান ছিল না তখন বা বিজ্ঞানের উন্নতি হয়নি তখন কিন্তু এই বৈজ্ঞানিক যুগে এটাকে কেউ অস্বীকার করবে না কারণ এখন তাপমাত্রার ওজন হচ্ছে তাই না তারপরে শীত কতটা ঠান্ডা কতটা তার ওজন হচ্ছে প্রেসার লো না হাই তার ওজন হচ্ছে তাই কিনা সবকিছু যা অনুভূত নাই দেখতে পাচ্ছি না সরাসরি এই চোখ দিয়ে বা যে অঙ্গ প্রত্যঙ্গ এইসব দিয়ে যেগুলি অনুভব করি না সেগুলি ওজন হচ্ছে সুতরাং নেকি আর গুনার ওজন হবে আজকাল যুক্তিতেও টিকবে ঠিক না মানুষই যদি ওজন করতে পারে আনসেন জিনিস যেটা দেখি না সেগুলো তাহলে আল্লাহ কেন করবেন না আল্লাহর জন্য সহজ তাহলে নেকি গুণা ওজন হবে এটা আজকাল যুক্তিতেও মানুষ মেনে নেবে আর কোরআনে মহাদিসের দলিল আছে দ্বিতীয় মত হচ্ছে যে ওজন হবে ওই ইগুলো কিগুলো দাওয়াবিন আমল নামাগুলি নেকি লিখা হয়েছে আমল নামা একটা বোঝাই করা আমল নামা গোনা লিখা হয়েছে বোঝার বোঝা গোনার আমল নামা কর্মলিপি ওগুলো দাঁড়িয়ে পাল্লাতে ওজন হবে জি হ্যাঁ তাদের তারাও কিছু দলিল পেশ করেছে তৃতীয় মত হচ্ছে যে না মানুষকে ওজন করা হবে নেক লোককে ওজন করা হবে আর পাপিকে ওজন করা হবে জি হ্যাঁ পাপিকে ওজন করা হবে জি আমরা বলি না আমরা এই ভাষাটা ব্যবহার করি আর এই লোকটা আমার কাছে সামান্য কিছু মূল্য নেই মূল্য পর কিসের হয় মানুষ কিনা বাঁচা হচ্ছে নাকি যে এই লোকের আমার কাছে এক কোটি টাকা মূল্য আর এর মূল্য হচ্ছে এক লাখ টাকা এর মূল্য হচ্ছে আমার কাছে এক রিয়াল আছে নাকি কিন্তু আমরা তো বলি ইউজ করছি না বলছি আমরা যে আপনার আমার কাছে এক পয়সা মূল্য নেই এই ব্যক্তি আমার কাছে খুব মূল্যবান মানুষ বলছি জি হ্যাঁ একটা হাদিস আছে যে কিয়ামতের দিনে দুনিয়ার সবচেয়ে মোটা মানুষ আসবে সবচেয়ে মোটা মানুষ আসবে আর আল্লাহ রাবুল আলমের কাছে তার পাপের কারণে পাপিস্ট হওয়ার কারণে মাছির ডানা বা মশার ডানার সমানও তার ওজন হবে না এগুলি হচ্ছে এই তৃতীয় উক্তির দলিল যে তাহলে মানুষকে ওজন করা হবে কেন মোটা মোটা মোটা মানুষ সেদিন আসবে বেদিন বেআমল আল্লাহর কাছে মশার ডানার সমান তাদের কোনো ওজন থাকবে না জি তো এইভাবে অলমার ইতালাপ করেছেন কিন্তু প্রথম উক্তিটি বেশি শক্তিশালী প্রথম উক্তিটি বেশি শক্তিশালী যে আল্লাহ রবুল্লা আলমিন নেকিকে আর গোনাকে ওজন করবেন এক পাল্লায় নেকি আর পাল্লায় গোনা জি শেষ ফৌজান এই তিনটি উক্তির দিকে ইঙ্গিত করেছেন বলছেন ওয়াকাদ আফাদা মজমু নসুস আন্না ইউজানুল আমেল ওয়াল আমাল ওয়াসহফ বলছেন যে সবগুলি দলিল যদি একসাথে একত্রিত করা হয় তো যা জানা যায় তা হচ্ছে আন্না ইউজ আনুল আমেল আমলকারীকে ওজন করা হবে আমলকারীকে আমি আর আপনি বান্দা মানুষ আমলকারী আমরা আমল করেছি আমলকারী তাহলে একটা ধার্মিক লোককে ওজন করা হবে একটা বেদিন লোককে ওজন করা হবে একজন পাপিকে ওজন করা হবে একজন নেককার লোককে ওজন করা হবে নেককার লোকদের মেলা স্তর আছে সবাই একরকম নেক না আপনারা ঠিক না ওজন হবে প্রত্যেকের সবার ওজন আল্লাহর কাছে একরকম না আমেলের ওজন হবে ওয়াল আমাল কর্মের ওজন হবে এর নামাজ কত ওজনের শ্যাম রোজা কত ওজনের এর জাকাত কত ওজনের এর সাদকা কত ওজনের এর হজ কত ওজনের এর ওমরা কত ওজনের হয়তো পরিমাণের দিকে দশটা উমরা আপনি করেছেন দশটা উমরা এই লোক করেছেন কিন্তু দুই উমরার কোয়ালিটিতে পার্থক্য আছে হ্যাঁ হজ সংখ্যার দিক থেকে সমান কিন্তু হজের কোয়ালিটির পার্থক্য আছে যার ফলে আমলের ওজনে কম বেশি হয়ে গেল পাপ দুইজনে করেছেন কিন্তু একজন পাপ করেছেন বেপরোয়া হয়ে আর একজন পাপ করেছেন কিন্তু ভয় ভয় আল্লাহর ভয় মাঝে মাঝে কিন্তু পদস্ফলন ঘটে গেছে দুইজনের পাপ তার সমান না থাকে হ্যাঁ জি ওজন হবে তাহলে আমলের ওজন হবে অসহুফ আর তৃতীয় উক্তি হচ্ছে সহিফা যে সহিফা মানে কর্মলিপি আমল নামা আমল নামার ওজন হবে এই তিনটি উক্তির দিকে ইঙ্গিত করে দিয়েছেন শেখ সাল ফজন হাফজ ওলা মনাফাতে বেইনাহা এই যে তিনটি উক্তি আপোষে তো মনে হচ্ছে সাংঘর্ষিক বলছেন না না কোনো সাংঘর্ষিক না ফালজামি ওজন সবগুলি ওজন হবে সবগুলি হতে সবগুলি ওজন হবে লোকটাকে ওজন করা হবে ভালো না খারাপ এটা প্রত্যেকটি ওজন হবে ওর আমলগুলি ওজন হবে আর ওর যে আমল নামা আছে সেগুলি ওজন হবে হতে পারে আল্লাহর কাছে হিসাব নি তার ওজন করতে সময় লাগবে না আল্লাহ রাবুল আলম সম্পর্কে কোরআন কেন সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণ করে আজকাল দেখেন এমন এমন প্রোগ্রাম কম্পিউটারে মানুষ তৈরি করে নিয়েছে শুধু আপনি সংখ্যাগুলো লিখে দেন আর লিখে নিচে আমি তো বেশি বুঝি না আপনার বুঝেন তো এক্সেল এক্সেলে কি যোগ করতে হয় যোগ করা লাগে এমনিতে যোগ হয়ে যাবে যে আপনার কতটা যে উপর থেকে লিখা হাজার হাজার সংখ্যা লাস্টে হিসাব এমনিতে অটোমেটিক হিসাব হয়ে যাবে আপনার ক্লিক করতে হিসাব হয়ে যাবে কতটা হবে মানুষ যদি এগুলো করতে পারে আজকে সায়েন্সের যুগে হিসাব করা লাগে না যে এর কাছ থেকে দশ টাকা এর কাছ থেকে দশ টাকা এর কাছ থেকে দশ টাকা এই সারাদিন যে বিক্রি হলো কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে বড় বড় অনেক সুপার মার্কেটে না না কিচ্ছু না একটা কিলিকে সব হিসাব হয়ে গেল এতগুলি সামান নিচে সব সাথে সব হিসাব হয়ে গেছে হিসাব করা লাগে না ওদেরকে জি হ্যাঁ আল্লাহ তো আল্লাহ রবের কাছে কোনো মুশকিল না সবকিছুর ওজন হবে জি তা হইতে পারে ওই হাদিস কিছু নাই যাতে বলা হয়েছে যে মমিন বান্দাকে আল্লাহ কাছে ডাকবেন যাতে সবার সামনে লাঞ্ছিত অবদস্ত না হয় কারণ আপনাদের মধ্যে একজনের যদি মনে করেন কোনো ভুল থাকে আর আমি এইখান থেকে বলি হে আপনার টাকার নিচে কেন কাপড় অপমান হলো না হলো না কিন্তু লোকটাকে এখানে ডেকে শোনেন আপনার সাথে কথা আছে কানে কানে বলে আপনার কিছু শুনতে পেলেন পেলেন ওই কথাটাই বললাম লজ্জা লাগবে না মানহানি হইল না কিছু তাই না জি তো এই হাদিস সহি বখারি মুসলিমে রয়েছে সহি হ্যাঁ বলছেন অফিস সহি হাইন আনিবিন উমার রদি আল্লাহ আনহমা সহি বখারি মুসলিমে রয়েছে আব্দুল বিন উমার রদি আল্লাহ তালা আনহমাতে বর্ণিত কাল সমেত রসুল আল্লাহ সাল্লাহুল আমি রসুল্লাহ বলতে শুনেছি ইন্নাল্লাহ ইউদিনীল মেনা নিশ্চয় আল্লাহ মমিনকে নিজের কাছে করে নেবেন ফায়াদা ও আলেহে কানাফাহু আল্লাহ রব্বুল আলমিন নিজের হ্যাঁ, রহমত বা নিজের পর্দা তার উপর রেখে দিবেন ওয়াস্তর নাস আর লোকজনের আড়াই করে দিবেন যাতে লাঞ্ছিত না হয় অপদষ্ট না হয় ওয়াকারের রোহবে জুনুবেহি আর তার গোনাগুলি স্বীকার করাবেন বল এগুলো করেছিস এটা করেছিস এটা করেছিস ওয়াকুল লাহু আর আল্লাহ বলবেন ওকে আর তার জাম্বাক কাজা আমল্লামা খুলে এই গোনাটা চিনো এই গোনাটা জানো এই পাপটা জানো এই পাপটা কত তারিখ হয়েছে কখন হয়েছে জানো জি মানুষ করে বলে গেছে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে যখন আমল নামায় দেখবে তখন স্মরণ হবে জি সুলহান অনেক ঘটনায় জীবনে ঘটেছে ভুলে গেছেন কিন্তু মা যখন স্মরণ করায় তখন মনে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয় না জি বেয়াদবি করেছেন মায়ের সাথে বাপের সাথে ভুলে গেছে মা বলছে তুই একদিন তোর বাপের সাথে বেয়াদবি করেছিস কখন স্মরণ কর অমুক দিনে অমুক জায়গায় মনে হয়ে গেছে সব রেকর্ড আছে আল্লাহ রাবুল আলমের কাছে তারপরে জিজ্ঞেস করবে আতারে ফাজাম্বা কাজা আতারে ফাজাম্বা কাজা বারবার করে এটা বুঝো এটা জানো এটা জানো এই পাপ করেছ হাত্তাই জাকাররা হবে জনবে সব গুণাগুলি যখন অঙ্গীকার নামা নিয়ে নেবেন মনে মনে চিন্তা করবে যে আমি শেষ ধ্বংস আমার সর্বনাশ তাহলে তখন আল্লাহ বলে ফাইনি কাদ সাতার তুহা আলাই কাফি দুনিয়া দুনিয়াতে তোমার মান ইজ্জত ঢেকে রেখেছিলাম ওয়া আনা আকফির ওহা লাকালিয়মা আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম কিতাব হাসানাতহি তারপর আল্লাহ রব তার নেকির আমল নামাটা তার হাতে ধরিয়ে দেবেন ওগুলো যেহেতু মাফ নেকির আমল নামা ধরিয়ে দেবেন আর জান্নাত দেবেন আল্লাহ আল্লাহ আল্লাহ এই তো আছে কিছু লোকের বা অধিকাংশ লোকের হিসাব হবে অধিকাংশ মুসলিমদের কি হবে হিসাব হবে কিন্তু সত্তর হাজার সম্পর্কে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহামের বুখারি মুসলিমের হাদিস রয়েছে তারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত যাবে কোন হিসাবও হবে না আর কোন আজাবও হবে না তাহলে বোঝা গেল যে কিছু লোক হবে আপার ক্লাসের কোন হিসাবও নেই আর কোন আজাবও নেই এক দুই নম্বর যে হিসাব আছে হিসাব নেবেন কিন্তু শাস্তি নেই আর হিসাব আছে তো হিসাবটা সহজ হিসাবটা কি সহজ হিসাব কোরআন হ্যাঁ বলা হয় সহজ হিসাব সম্পর্কে নবী করিম সাল্লামের তফসিল রয়েছে জাকাল আর্দ ওটা হচ্ছে তোমার সামনে পেশ করা আর স্বীকার করানো এটা করেছো এটা জানো এই পাপটা কে করেছে বলো তো এটা এটা এটা কখন করেছে এটা দেখো তো ঠিক আছে তো এগুলো ঠিক আছে তো বলছে আল্লাহ সব ঠিক আছে এটা হচ্ছে সহজ হিসাব অমান্য কিসাফিল হিসাব নাবিসাম একটি হাদিস রয়েছে কারো যখন পাই পাই করে হিসাব নেওয়া হবে যখন হিসাবে ভালো করে চেক করা হবে এটা কেন করেছ কেন করেছ কেন করেছ যে কেন জিজ্ঞেস করা হবে ফাঁকাদ হালাক তার সর্বনাশ হবে যাকে কেন কেন করে আল্লাহ ধরবেন তখন তার সর্বনাশ হবে সত্তর হাজার তা বিনা হিসাবে হইল আর তারপরে হিসাব হালকা হিসাব আর তারপরে হ্যাঁ, হিসাব হবে কিন্তু আজাব হবে না আর তারপরে কিছু হবে যে হিসাব হবে আর আজাব হবে আর তারপরে জান্নাত পাবে তো কয়েক শ্রেণীর মমিন মুসলিমরা হবে আর একটা হাদিস মায়েস আল্লাহ তালানাতে বর্ণিত মর্মে সহি বখারি মুসলিম রয়েছে লাইসা আহাদুন ইহাসাব কেয়ামত ইল্লা হালাকা রসুল্লাহ একদিন বললেন যে এমন কোন মানুষ নেই যে কিয়ামতের দিনে যার হিসাব যখন নেওয়া হবে সে ধ্বংস হবে না মানে আল্লাহ যদি হিসাব নেন তো ওকে কি হইতে হবে ধ্বংস হইতে মানে জাহান নামে যেতে হবে সকল তো রাসুল আল্লাহ মা এসে বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল কাল আল্লাহ আল্লাহ কি বলেননি এটা যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে সহজ হিসাব আল্লাহ তো সহজ বলেছেন আর আপনি বলছেন যার হিসাব না হবে সে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন বললেন এটা হচ্ছে আর্দ আর্দ মানে পরিবেশন করা পেশ করা তোমার সামনে গুণাগুলি পেশ করা হবে যেটা করেছো এটা করেছো এটা করেছো যে হাদিসটা বলা হলো একটু আগে আর যার হিসাবে জিজ্ঞাসাবাদ করা হবে কেন করেছো কেন করেছো কেন এটা হইলো তাকে অবশ্যই আজাব শাস্তি দেওয়া হবে তাহলে অনেক মুসলিম হবে যাদেরকে হিসাবের সাথে সাথে আজাব হবে আল্লাহ আল্লাহ আল্লাহ তাদের দলে আমাদেরকে সামিল করিও না মুসলিমদের কথা হয়ে গেল কাফেরদের কথা এখন বলে শেষ করছি বলছেন ওয়াহিসাবুল কুফার দ্বিতীয় শ্রেণী মানুষ কাফেরদের হিসাব মমিনদের তো কয়েক শ্রেণী শুনলেন কাফেরদের সম্পর্কে বলছেন যে কাফেরদের ওইভাবে হিসাব হবে না যে তাদের নেকি আর গুনার ওজন হবে কারণ সেখানে তো নেকি তাদের নেই কেন বলছেন আমাল আহম কাদ হাবে তাদ বিল কুফরি তাদের আমলগুলি কুফরির কারণে ধ্বংস হয়ে গেছে আখেরাতে যায়নি দুনিয়াতে যা পর পেয়ে গেছে ফালামিয়াব কালাম ফিল আখেরাত ইল্লা সৈয়াত কাফেরদের পরকালে শুধু গুণাগুলি আছে হিসাব ওহম মানা ও তাদের হিসাব নেওয়া মানে তো আদ্য আমাল হুম ফতোসা তাদের আমলগুলি গণনা করা হবে আমাল এমএল কুফুরিয়া এই কাফের দিকে তাদের কুফরি আমলগুলি সম্পর্কে জানানো হবে এই কুফরি করেছো এই কুফরি করেছো এই শির করেছো এই অন্যায় করেছো এই নাস্তিকতা দেখিয়েছ ওয়া তার ফোনা বিহা সেগুলি স্বীকার করবে তারা সুম্মা ইজাজুন আলিহা তারপরে তাদেরকে তার উচিত শাস্তি দেওয়া হবে যেমন মহান আল্লাহ এই আয়তে বলেছেন সুরায় ফুসিলাত মানে হামিম সেজদার আয়াত নম্বর পঞ্চাশ আয়াতটাতে কি বলা আছে শোনেন তাদের কর্ম সম্পর্কে গালিজ এবং তাদেরকে কঠোর শাস্তির আসাদন করাবো তাদেরকে কঠোর শাস্তি চা খাবো এবং সেই দিন তারা স্বীকার করবে যে তারা কাফের ছিল এটা সুর আরাফের আট নম্বর সাঁত্রিশে রয়েছে বলছেন ওয়াশাহেদু আলা আনফোসাইম কাফেররা নিজের ক্ষেত্রে নিজেই সাক্ষী দেবে আন্নাহম কামু কাফেরিন যে তারা কাফের ছিল আল্লাহ আমরা কাফেরই ছিলাম আমরা কুফরি করেছি সুরায় মুলকের আট নম্বর এগারোতে রয়েছে ফা তারাফু বেজাম্বেহিম ফাসোহ কাল্লি আসহাবি সাহির পাপিষ্টরা তাদের পাপের কি করবে অঙ্গীকার করবে স্বীকার করবে আল্লাহ আমরা পাপ করেছি আমরা কুফরি করেছি আমরা শিরিক করেছি আমরা বিদাত করেছি পাপি এখানে যে কোনো পাপি নিজের পাপ স্বীকার করতেই হবে ফাঁসহকাল্লি আসহাবি সাইর সেই দিন সর্বনাশ রয়েছে জাহান্নামীদের জন্য আসাবু সাইর সাইর জ্বলন্ত আগুনকে বলা হয় জাহান্নামের একটি নাম হচ্ছে সাইর জাহান্নামীদের জন্য কি রয়েছে সোহকান সর্বনাশ রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করলাম আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সকলকে জান্নাতুল ফির দোষ দান করেন জাহান্নাম থেকে রক্ষা করেন দুনিয়াতে ভালো আমল করার তৌফিক দান করেন কবর জীবন জীবনে আল্লাহ রব্বর যেন নিয়ামত দান করেন আজাব থেকে দূরে রাখেন আর কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল্লাহ যেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন বিনা আজাবে জান্নাত দান করেন আমাদের গুনাহগুলি থেকে আমাদেরকে দুনিয়াতেই তবা সংশোধন করার তৌফিক দান করেন রব্বানা আদালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سحب الغواية والصواعق حولها عند السفوح على شفى الأهوال